ছোটবেলার সেই দিনগুলি মরবেল ঘুরি আর ডাঙ্গুলি ছোটবেলার সেই দিনগুলি মার্বেল ঘুরি আর ডাঙ্গুলি ছোটবেলার সেই দিনগুলি মার্বেল ঘুরি আর ডাঙ্গুলি পটশালা ফাঁকি দিয়ে ফুল তুলা টিম নিয়ে হয়ে যায় ছুটাছুটি দিন ভরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবো কি আর সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবো কি আর সেই দিন ফিরে ছোটবেলার সেই দিনগুলি মার্বেল ঘুরি আর ডাঙ্গুলি ছোটবেলার সেই দিনগুলি মার্বেল ঘুরি আর ডাঙ্গুলি পথশালা ফাঁকি দিয়ে ফুল তুলা টিম নিয়ে হয়ে যায় ছুটাছুটি দিন ভরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবো কি আর সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে পাব কি আর সেই দিন ফিরে নিঝুম দুপুরে ঘুম পালিয়ে কত পাখির ভাষা আমি ভেঙেছি ডুব সাঁতারে সেই ঝিলের জলে সাপলা শালুক কত তুলে এনেছি নিঝুম দুপুরে ঘুম পালিয়ে কত পাখির বাসা আমি ভেঙেছি ডুব সাঁতারে সেই ঝিলের জলে সাপলা শালুক কত তুলে এনেছি নিঝুম দুপুরে ঘুম পালিয়ে কত পাখির বাসা আমি ভেঙেছি ডুব সাঁতারে সেই ঝিলের জলে শাপলা শালুক কত তুলে এনেছি মায়ের বরণ বাবার শাসন পারত না আমাকে রাখতে ঘরে মনে পড়ে শুধু মনে পড়ে পাব কি আর সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে পাব কি আর সেই দিন ফিরে ছোট্টবেলার সেই দিনগুলি মার্বেল ঘুরি আর ডাঙ্গুলি ছোটবেলার সেই দিনগুলি মার্বেল ঘুরি আর ডাঙ্গুলি পটশালা ফাঁকি দিয়ে ফুল তুলা টিম নিয়ে হয়ে যায় ছুটাছুটি দিন ভরে মনে পড়ে শুধু মনে পড়ে পাব কি আর সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে পাব কি আর সেই দিন ফিরে ঝিঝি ডাকা সন্ধ্যায় বাঁশের ঝাড়ে তিলজন কি কত আমি ধরেছি চাঁদ জাগা ঝোসনায় বাউল মেলায় রাত্রি জেগে কত গান শুনেছি ঝিঝি ডাকা সন্ধ্যায় বাঁশের ঝারে তিলজন কি কত আমি ধরেছি চাঁদ জাগা ঝোসনায় বাউল মেলায় রাত্রি জেগে কত গান শুনেছি ঝিঝি ডাকা সন্ধ্যায় বাঁশের ঝাড়ে তিলজন কি কত আমি ধরেছি চাঁদ জাগা ঝোসনায় বাউল মেলায় রাত্রি জেগে কত গান শুনেছি দাদির মুখে সেই রূপ কথা শুনে অষ্টন ঘুম দু চোখ ভরে মনে পড়ে শুধু মনে পড়ে পাব কি আর সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে পাব কি আর সেই দিন ফিরে ছোটবেলার সেই দিনগুলি মারবেল ঘুরি আর ডাঙ্গুলি ছোটবেলার সেই দিনগুলি মার্বেল ঘুরি আর ডাঙ্গুলি পটশালা পাখি দিয়ে ফুল তুলা টিম নিয়ে হয়ে যায় ছুটাছুটি দিন ভরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবো কি আর সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবো কি আর সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবো কি আর সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবো কি আর সেই দিন ফিরে